بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে اقرأ باسم ربك الذي خلق পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন خلق الإنسان من علق সৃষ্টি করিয়াছেন মানুষকে আলাক হইতে اقرأ وربك الأكرم পাঠ করো আর তোমার প্রতিপালক মহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়াছেন মানুষকে যাহা সে জানিত না বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করিয়াই থাকে কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে إن إلى ربك الرجعى তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত أرأيت الذي ينهى তুমি কি উহাকে দেখিয়াছ যে বাধা দেয় عبدا إذا صلى এক বান্দাকে যখন সে সালাত আদায় করে أرأيت إن كان على الهدى তুমি লক্ষ্য করিয়াছ কি যদি সে সৎপথে থাকে অথবা তাকোয়ার নির্দেশ দেয় তুমি লক্ষ্য করিয়াছ কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয় তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন কাল্লা لئن لم ينته لنسفعا بالناصية সাবধান সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হাত ছাড়িয়া লইয়া যাইব মস্তকের সম্মুখ ভাগের কেশ গুচ্ছ ধরিয়া ناصية كاذبة خاطئة মিথ্যাচারী পাপিষ্টের কেশ গুচ্ছ فليدع ناديه অতএব সে তার পার্শ্বচরদেরকে আহ্বান করুক আমি আহ্বান করিব জাহান নামের প্রহরীদেরকে সাবধান তুমি উহার অনুসরণ করিও না এবং সিজদা করো ও আমার নিকটবর্তী হ